ফজরের ভুরের সূর্য আর মাগরিবের চাঁদ মাগরিবের চাঁদ দেখেছে আমার পাপ কর্ম কাজ দেখেছে আমার পাপ দেখেছে আমার পাপ দেখেছে আমার পাপ ফজরের ভুরের সূর্য আর মাগরিবের চাঁদ মাগরিবের চাঁদ দেখেছে আমার পাপ কর্ম কাজ দেখেছে আমার পাপ দেখেছে আমার পাপ দেখেছে আমার পাপ সারা দুনিয়ার কেউ দেখেনি তবু সাক্ষী আছে দুজন যদি বলে খোদার কাছে আমি পাপি এক অধম গোনাগার আমি গোলাগার গোলাগার আমি গোনাগার গোনাগার আমি গোলাগার গোলাগার আমি গোলাগার গোলাগার আমি গোলাগার কি হবে বিদ্যা শিখে সাগর হয়ে সারাদিন করে যদি পাপ কর্ম কর্ম আল্লাহ আকবর নামাজ পুরি আর ভিতরে থাকে যদি অন্য অন্য কি হবে বিদ্যা শিখে সাগর হয়ে সারাদিন করি যদি পাপ কর্ম কর্ম আল্লাহ আকবর নামাজ পুরি আর ভিতরে থাকে যদি তুমি তোমার কাঠ গড়ায় আমি পাপি ক্ষমা কর মাফ কর তুমি তো দয়ালু রহমান রহিম তুমি গুণাগার আমি গুণাগার গুণাগার আমি গুণাগার গুণাগার আমি গুণাগার সব কিছু জেনে শুনে রাতে ভুলে গিয়ে দুনিয়ার পিছে আছি হয়ে পাগল হয়ে পাগল ছোট এই পৃথিবীতে এত বড় আশা নিয়ে মানুষ গড়ে রাজ সিংহাসন মানুষ গড়ে রাজ সিংহাসন মানুষ গড়ে রাজ সিংহাসন সব কিছু জেনে শুনে রাতে ভুলে গিয়ে দুনিয়ার পিছে আছি হয়ে পাগল হয়ে পাগল গরে রাজ সিংহাসন মানুষ গরে রাজ সিংহাসন মানুষ গরে রাজ সিংহাসন সব কিছু ভেঙে চুরে একদিন চলে যাবে জীবনের হয়ে যাবে ইতি ইতি ক্ষমা কর মাফ কর মুদের জীবনকে কর সুন্দর এক পৃথিবী গুণাগার আমি গুণাগার গুণাগার আমি গুণগর গুণগর আমি গুণগর ফজরের সূর্য আর মাগরিবের চাঁদ মাগরিবের চাঁদ দেখেছে আমার পাপ কর্ম কাজ দেখেছে আমার পাপ দেখেছে আমার পাপ দেখেছে আমার পাপ হজরের ভুরের সূর্য আর মাগরিবের চাঁদ মাগরিবের চাঁদ দেখেছে আমার পাপ কর্ম কাজ দেখেছে আমার পাপ দেখেছে আমার পাপ দেখেছে আমার পাপ সারা দুনিয়ার কেউ দেখেনি তবু সাক্ষী আছে দুজন যদি বলে খুদার কাছে আমি পাপিয়া এক অধম গুণাগার আমি গুণাগার গুণাগার আমি গুণাগার গুণাগার আমি গুণাগার গুণাগার আমি গুণাগার আলোড়ন চলো এগিয়ে যাই স্বপ্নময় আগামীর পথে